রাখি এটা এমন একটা সত্য যে এই ব্যাপারে আজ পর্যন্ত কেউ মতবিরোধ করে নাই আমি বলেছিলাম আল্লাহকে অস্বীকার করিবার লোক পাওয়া যায় বাদ আল্লাহ আছে আল্লাহকে অস্বীকার কালকে দেখলাম একজনে বক্তব্য রাখছেন একজনে বক্তব্য রাখছেন যে দেখা হয়েছে আল্লাহ সর্বশক্তিমান তিনি বক্তব্য রাখছেন আল্লাহ সর্বশক্তিমান কিনা আমি জানি না তবে এটা সম্ভব নিরপেক্ষতা কোনো গানের বিরুদ্ধে বস্তুত কাতারও পড়ে না এই কাতার এখানে বুঝতে হবে কারণ ওপেন করেন যাচ্ছে আল্লাহ খবর শুনছিলেন কিনা সে জানে তো বলতেছিলাম যে আল্লাহকে অস্বীকার করার জন্য লক্ষ্য আছে মৃত্যুকে অস্বীকার করার জন্য প্রমাণ এটা এত অপরদিকে বিভিন্ন জিনিসের ব্যাপারে আমাদের অবহেলা আছে উদাসীনতা আছে এই মৃত্যু যে এত বড় জ্বলন্ত সত্য দুর্ব সত্য এর প্রস্তুতের ব্যাপারে আমাদের যে অবহেলা এটা সর্বোচ্চ অবহেলা দুনিয়াতে আমরা যত ব্যাপারে অবহেলা করি তার মধ্যে এর থেকে বড় কোনো বিষয় সম্ভবত নেই যেটার ব্যাপারে আমাদের অবহেলা এর থেকে অনেক সবচেয়ে সত্য বলে মানতেছি আবার সেটার ব্যাপারে সবচেয়ে অবহেলা হালাত বিচিত্র হালাত স্বীকার করলাম মরতেই হবে কেউ থাকতে পারবে পারবেও আবার সেটার ব্যাপারে সত্যি উদাসীনতা চরম উদাসীনতা আমাদের কাজের দ্বারা বোঝা যায় ওই সত্যটাকে আমরা স্বীকার করি এটা নিঃশ্বাস মুখে মুখে অন্তরের থেকে অন্তরের থেকে স্বীকার করলে আমাদের কাজকর্মে অবশ্যই তার প্রভাব পরিলক্ষিত হইত পরিষ্কার বোঝা যায় মানুষের আচরণ দেখে বোঝা যায় এই লোকটা মৃত্যুর পরে জিন্দগি সম্পর্কে চিন্তা থেকে রাখে না রাখে না তার কথা তার কাজ তার চলাফেরা তার উঠা বসা যে কোনো যদি দেখলে ওখান থেকে বের করা যায় যে লোকটা আল্লাহর সঙ্গে দাঁড়াইতে হবে জিন্দগির সব কিছুর পরিচয় দিতে হবে প্রত্যেকটা কথার পরিচয় দিতে হবে যে কথাটা কি ফায়দার জন্য বলেছে এটা না বললে তোমার কি ক্ষতি হল এই কাজটা কি ফায়দার জন্য করে তুমি এই কাজটা না করলে তোমার কি ক্ষতি হল এই দৃষ্টিটা কেন দিয়েছিলে এটা না দেখলে তোমার কি ক্ষতি হয়েছিল এইভাবে জিন্দিগির প্রত্যেকটা জিনিস সম্পর্কে এই টিকিটটা কেন করেছিলেন এই চিকিৎসা না করলে তোমার কি ক্ষতি হতো এই চিকিৎ এই চিন্তা এই কল্পনা কল্পনা কি তোমার আল্লাহ তোমাকে ইজাজত দিয়েছিল সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে এইভাবে চুল চেরা হিসাব দিতে হবে এই জন্য আয়াতের মধ্যে আছে فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে এটাকে যে ভয় পায় যেটার সামনে আসতেছে যে এড়ানোর কোন উপায় নেই দাঁড়াইতেই হবে দাঁড়াইতেই হবে বিমানে উঠবেন তো আপনার বডি তল্লাশি হবেই নিরাপত্তা কি বলে না হবে এড়াই যাওয়ার কোনো উপায় নেই বিমান অবস্থায় জেনে আসার কোনো উপায় নেই কি হবেই আর আল্লাহর চেকপোস্ট দেখে এড়াই কি হবে যাবে তো আল্লাহ তারা বলছে এই ভয় না অন্তরে আসছে আমাকে পরিচয় দিতে হবে ونهى النفس عن الهوى এই চিন্তা যে করবে সে তার নফকে তার নফসের খায়সাব থেকে বিরত রাখবে এই চিন্তা যার মাথায় আছে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কইকে দিতে হবে সে তার মতের সমস্ত দাবি সমস্ত খায়সাব সমস্ত কামনা বাসনা সে পুরা করবে না যেগুলো বৈধ সেগুলো করবে যেগুলো অবৈধ সেগুলো বাতিল করে দিবে ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলতেছেন এই ব্যক্তির ঠিকানা জান্নাত আল্লাহর সামনে দাঁড়ানোর ফিকির যারা দেয় ওই পিটির অনুযায়ী কাজ যে করতেছে জান্নার তার টিকা ওটাই বলতেছিলাম যে একটা লোকের যে কোনো কাজ দেখলে বোঝা যায় যে আখড়া তার সামনে আসে দুনিয়াকে সে সবকিছু মনে করবে তার কর্মকাণ্ড দিয়ে তাকে বের করবে এবং আল্লাহ তালা আমাদেরকে পরিষ্কার দায়িত্ব দিয়েছে করে হাসর করে হাসরের শেষের দিকে يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় যদি করে আল্লাহ হুকুমকে ছাড়তে পারবে না গুনার কাছে যাবে না এমন একটা ওষুধ এমন একটা জিনিস আল্লাহ তালা বলে দিয়েছে পুরা শরিয়াতের উপরে মানার রাস্তা হয়ে গেছে একটা কোয়া আল্লাহ ভয় অবলম্বন কর ভয় যখন অন্তরে আসবে কিন্তু আল্লাহর ইবাদতকে ছাড়বে না আর আল্লাহ যেগুলো নিষেধ করেছেন ওইগুলো করবেন এর নামে পূর্ণাঙ্গ শরিয়া তমাম কোরআন হাজিতে এই আছে এই করো এই ছাড়ো আল্লাহ ভয় যখন আসবে এটা হয়ে যাবে এই জন্য আল্লাহ বলতেছে যে আল্লাহর ভয় হাসিল এবং আগামীকালের জন্য তুমি কি পাঠাচ্ছ সেটা চিন্তা ভাবনা করো খুব ফিকির রাখো যে আগামীকালের জন্য মানে পরকালের জন্য আগামীকাল মানে এখানে পরকাল যেমন আমরা মাসি বলি কালকে আমাদের কালকে আমাদের কালকে আমাদের আরে কাল মানে ভবিষ্যৎকাল যে কোনো একটা কালকে কেমন হবে একদম কালকে এখানে আল্লাহ কথা আছে কাল গত আগামীকাল পরকাল তো আল্লাহ তারা প্রত্যেককে বলতেছেন তোমরা চিন্তা ভাবনা করো আগামীকালের জন্য পরকালের জন্য কিসের জমা করতেছি সেটা তোমার উপকার আসবে না অপকার আসবে তোমার প্রত্যেকটা কথা হয় উপকার আসবে না হয় অপকার আসবে প্রত্যেকটা দেখা হয় উপকার আসবে না হয় অপকার আসবে প্রত্যেকটা শ্রবণ করা হয় উপকার আসবে না হয় অপকার আসবে তুমি যে হাতকে ব্যবহার করতেছ আর উপকার আসবে না হয় অপকার আসবে তুমি স্বাভাবিক করতেছ এই চলাটা উপকার আসবে না হয় অপকার আসবে দিল নাচ দিয়ে চিন্তা করতেছ জল্পনা কল্পনা করতেছ উপকার আসবে না হয় অপকার আসবে কি হবে এটা শিখে আল্লাহ কোরআনে আবার সেটা আসবে শুরু এটা দিয়ে আল্লাহর ভয় আসল করো আবার শেষ করতেছেন ওটা দিয়ে আল্লাহর ভয় ঠান্ডা রাখো তাহলে তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা আবল এমন ভাবে হবে যে পরকালে তোমার উপকার আসবে পরকালে ক্ষতি হবে এমন কোন কাজ তুমি নিশ্চয় আল্লাহ তারা খবর রাখেন যা তোমরা করতেছ মনে করো না যে খরচাটা কাজ করলাম এটা কি আর রেকর্ড হবে এটা কি আর জিজ্ঞাসা করা হবে ওটাও জিজ্ঞাসা করা হবে ওটাও জিজ্ঞাসা করা হবে হ্যাঁ মনে করছি হাসি মজাকের মধ্যে দিয়ে অনেক গোনা করে দিচ্ছি একজনের ইজ্জতে আঘাত আনছে একজনের মনে কষ্ট দিচ্ছি আমরা মনে করি মজা করলাম হাসি খুশি করলাম এটা আবার এটাও তো আল্লাহ তালা আজাব আজাব দিবেন নাকি এটাও তো আমল নামায় লিখে রাখবেন এটাও কি নেকি মজুর পারলে নাপা হবে আমরা এই মনে করে ওরাই দিচ্ছি কিন্তু যখন আমার নামা দেওয়া হবে সেখানে ওটাও لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আল্লাহ অন্য আমল নামে দেওয়া হবে এবং হায় হায় করবে দেখি দেখে নেই মজার তো বলছি এটাও সেটা লেখা আছে কেন লেখা আপনি তো ঠাট্টা মজা করছেন যে আরেকজনের তো ইজ্জত মার্ডার হয়ে গেছে আরেকজন তো সে ইজ্জত প্রতিপন্ন হয়েছে এই ধরনের ঠাট্টা মজা যাই হতেও থাকে তো আল্লাহ তালা আপনাকে আমাকে দায়িত্ব দিতে তুমি সামনে রাখো প্রত্যেকটা কাজের সামনে রাখো যে রাস্তা রাস্তা আমার উপকার হবে তা ক্ষতি হবে উপকার এগুলো করো ক্ষতিকার এগুলো করো না এমনকি যেটা লাভ হবে ক্ষতিও নেই এটাও লাভ দাও তিন রকম কাজ হতে পারে আর উপকারী এটা করতে হবে এটা অপকারী করা যাবে একটা লাভও নেই ক্ষতি হলে উবা সব আর দিতে হবে কমাই দিতে হবে এটা আকারাতে প্রস্তুতি পরিমন্থী লাভও নেই ক্ষতি হলে উবা কমাইতে হবে কম করতে হবে উবা কাজ উবা কাজ করলে কোনো সব নেই না করলে কোনো গুণা নেই তার ভিতরেও বেশি সময় নষ্ট করা যাবে এই বডিটা সরকারি আমানত এই আমানতের সংরক্ষণের জন্য না খাওয়া না খাই বসতে লাগলে আরাম খাদ্য খেয়ে দান করা করতে হবে সরকারি আমানত যে আমানতের হেফাজত করতে হবে পরে এটা দিয়ে আল্লাহকে রাজি করতে হবে এটা দিয়ে জান্নাতকে হাসিল করতে হবে করা এটা যদি এমন কিছু করা যাবে না তাদের সরকারে আমানত নষ্ট হবে যে সমস্ত কারণে মদ হারাম করা হবে আল্লাহ এটা একটা কারণ যে এই আমানত নষ্ট হয়ে মদ করে এই আমানত কি হয়ে যায় বডি সংরক্ষণ যে আল্লাহ দায়িত্ব সংরক্ষণ হয় নষ্ট হয় সমস্ত এক সময় শেষ হয়ে অনেক ক্ষতি আছে আকল ঠিক থাকে এই জন্য কোন মৎসরের দিদি হালাল থাকে কোনো মৎসরের দিদি হালাল নেই কারণ আপনার ঠিক থাকে না আর কিছু বলুক আর না বলুক তালাক দিদি থাকে আর কিতাব লিখছে এই অবস্থা তালাক দিলে তালাক করবে কে মত দিবে জন্য কোনো মত করে তিনি হালাল হারাম তিন তালাক কিন্তু একদম হারাম হবে এভাবে দেখাশোনা করতেছে মিলমেলাপ করতেছে সব দিনা সন্তান হয়েছে সব হারাম অনেক ক্ষতি আছে পেশাব পায়খানা যে ধরনের নাফা মদের একটা ফোটা এরকম নাফা বহু ক্ষতি আছে একটা ক্ষতি এই যে সরকারে আমানতকে নষ্ট করেছে বাজার করতে পারবে খানা খাওয়া তো জরুরি ধান খাওয়া কোনো জরুরি চা খাওয়া কোনো জরুরি না বরং এগুলো অভ্যাস করা ক্ষতিকর একখানে গেলে সেখানে ব্যবস্থা নেই তারপর কষ্ট হবে কষ্ট হবে কষ্টের জন্য আপনি দায়ী আপনি এই কষ্টটাকে খরিদ করছেন অভ্যাস করছেন কেন এরকম কন্ডিশন রাখছেন পাইলাম খাইলাম না খাইলাম না খাইলাম এই কন্ডিশন রাখছেন অনেকগুলো কষ্টের জন্য আমরা নিজেরা দায়ী ওই কষ্টগুলো আমাদের খরিদকৃত যেন এগুলো অভ্যস্ত হওয়া নিজের পরিস্থিতি করে থাকে এই পজিশন রাখতে হয় তাহলে ভালো না পাইলাম কোনো প্রেশানি নেই তো বলতেছিলাম মোবাইলকে কমাই দিতে হবে পোকাটা করতে হবে অপকারটা থাকতে হবে মোবাইলটাকে কমায় রাখতে হবে কমায় রাখতে আপনি বাজার থেকে কি জিনিস কিনেছেন বাজার থেকে ঠিক কিনেন যেগুলো আপনার সংসারে কাজে লাগে জরুরি প্রয়োজন খাওয়ার জন্য বাচ্চাকে জন্য তালাশ করে করে ওইগুলো কিনতে তাই কিন্তু কিছু কাজে তাই আমরা ব্যাগ খালি কোন না লাগতে দেখা যায় আহমকটা দেখা যায় নাই তো সে উপকারী জিনিস ছাড়া বাজার থেকে ব্যাগ খালি ছিল বলে অপকারী জিনিস অপকার জিনিস টানবে না অপকারের সাপ পাইছে মরা হোক কিংবা হোক কিছু করে আচ্ছা ব্যাগের দেখা আছে তো লয়ে লেবে যাকে জায়গা আছে বলে না আমাদের এই অবস্থা আমাদের সময় আছে বলে তো এই বলতে আমাদের সময় না কি হবে সময় যখন আছেই একটু দেখে নেন একটা তো শুনি তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে প্রস্তুতি নিলে কামিয়াম না নিলে না কাম একটা কোনো শিক্ষা দেওয়া যাবে হ্যাঁ কি হয়েছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে মৌতের আর কোনো কারণ ধরে পায় না বন্ধ হয়ে খোলা তারিখে মারা সময় আছে বলে আমি টেলিভিশন দেখি জায়গা আছে বলে আমি আপনি চলে তাহলে যদি আপনাকে ঘরে উঠতে দিলে থাকলে যেটা ক্ষতিকারক ক্ষতিকারক কেউ অ্যালাউ করে আর যেটা লাভ না ক্ষতিকারক না এটাও যদি আনেন তাও কিন্তু মানবেন রাস্তায় কতগুলো মাটির চাকটা পাওয়া যায় দেখা যায় বাড়ির দিয়ে ব্যাগ ঘুরে নেবে তারা হয়ে গেল যে এগুলো আনবেন বাড়ির আপনি কয় ব্যাগ দিলেন ব্যাগ তো খালি ছিল খালি ব্যাগ নেওয়ার মতো এটা ভরে নিয়ে তো আপনাকে পাতলা বানানোর চিন্তা ভাবনা করি না আপনি এটা তো লাভও নেই ক্ষতিও নেই বাড়ির তো লয়ে আসছেন কোনো লাভ হবে না আমি বিল্ডিং এর মধ্যে মাটির টাকা কোথায় আর ক্ষতিও হবে না ঢেলে ঢেলে লাভও নেই ক্ষতিও নেই মোবাইলটা মোবাইল না হচ্ছে এটা আমরা তুমি পারবো না ক্ষতিকারক নাম হচ্ছে সাবজেক্ট টু আপনাকে উঠতে দেবে কিন্তু আমাদের উঠতে হবে দেশটার মধ্যে কিন্তু আমাদের পরিবার হয়ে গেছে দেশটার মধ্যে আমাদের পরিবার রয়ে গেছে দুনিয়ার বিবি আল্লাহ তালা দিবে আবার ওইখানে হুর আল্লাহ তালা দিবে তাহলে ওইখানে বসে আমাদের আমল নেওয়া দেখেছে দেখা যাবে আমল নেওয়া তো আপনাকে চলে গেছে সারা দিন আমরা আমল করতেছি সন্ধ্যার আগে জান্নাতে উপরে চলে গেছে দিনের জিম্মাদার ফেরেস্তারা রয়ে গেছে আবার ওইখান থেকে সকাল পর্যন্ত আমল করতেছি রাত্রে তারা সদর সময় প্রত্যেক দিন দুইবার আমাদের আমল নামা উপরে জমা হয়েছে আমাদের যারা পরিবার রয়ে গেছে ভুল হয়ে গেছে গিলমান গেছে তারা এই উল্লেখ এখন যদি দেখে যে আমরা ক্ষতিকারক গুলো জমা করছি ব্যাগের মধ্যে ক্ষতিকারক গুলো ভরতেছি তারা দুঃখিত হইবে মর্মাহত হইবে আর যদি দেখে লাভ নেই ক্ষতিও নেই এইগুলো করতে তাতেও খুশি হয়েছে তাদের এক উদাহরণ যদি আমাদের খুশি আছে বাজার থেকে কি আনি শুধু উপকারীগুলো আনি ক্ষতিকারকের ধারে কাছেও লাভ হলে ক্ষতি হলে নেই তাহলে আমাকে এখানে পাঠানো হয়েছে আখরতের বাজার করার জন্য দুনিয়ার বাজারে পাঠানো হয়েছে এখান থেকে আখরাতের জন্য যেগুলো উপকারী ওগুলো খরিদ করার জন্য পাঠানো হয়েছে বাজারে দেখে সারা জীবন থাকে নির্দিষ্ট সময় থাকে বাড়ি ফিরে আমরাও জানলাম থেকে না মার্কেটিং করা এখানে থাকা যাবে মার্কেটিং করে আমার আসল বাড়ি রয়েছে তখন দেখা যাবে কি লয়ে আসবে আপনি আমি এই মার্কেট থেকে কি নিলাম নিলাম ছাব্বিশকেও নিলাম মাটির চাকটাও নিলাম লয়ের বেকুব হইলাম কি হইলাম আজকে তাদের মানুষ সাথে বুদ্ধিমান বুদ্ধিজীবী লাগানো হয়েছে এটার মতো নির্ভর হয়েছিল আজকে অনেক বুদ্ধিজীবীর থেকে নির্ভর আমক চার বছর বাজার কেউ হবে প্রত্যেকে একজন রিক্সাওয়ালা নামাজি অনেক কিছু বুদ্ধিমান এই জন্য আমি শুনেছিলাম জানি তাকে বলা হবে যে নফসের প্রবৃত্তের আয়সাবকে কামনা বাসনাকে কন্ট্রোল করেছে যায় হলে পূরণ করে না যায় হলে পূরণ করে না এই কাজটা যে করছে আর মৌসের পরবর্তী জিন্দিগির জন্য যেটাকে ইসলামের পরিভাষায় ভবিষ্যৎ বলা হয় সবাই ভবিষ্যতের প্রস্তুতি নেয় যেটা আমি বলেছিলাম কিন্তু ভবিষ্যতের ব্যাখ্যা দিতে যায় কত দূরে রয়েছে দুনিয়ার তাদের ভবিষ্যৎ ষাট বছরে পড়াতে শুরু হয় রেটায়ার করার পর আর শরীয়তের পরিভাষায় হ্যাঁ, ভবিষ্যৎ চক্ষু বন্ধ করার পরে শুরু হয় চক্ষু বন্ধ করার পর এই হাদিস আল্লাহ রসুল বলতেছে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে এই হলো জ্ঞানী আমার সাহেব বলতেন মানুষ প্রত্যেকে কিন্তু দাম ঠিক করে প্রত্যেকে নিজের দাম ঠিক করে তাহলে কি পরিমাণ দামি মানুষ যদি বলেন আফসুস দাম যে ঠিক করে একটা ঠিক করার তরিকা জানে না কি কি ঠিক করতে তা জানে না তারপর তো সে ঠিক করে সে আসলে যতটুকু দামি তার থেকে নিজের দাম বেশি ঠিক করে প্রত্যেকে নিজের নিজের দাম ঠিক করে আমি কি পরিমাণ দাম ঠিক করতে যে সে দামটা বেশি ধরে একটা রোগ আমাদের আছে বারবার বলছে তোমাদের দাম ধরো দিলে ভালো কথা ধরো তো বেশি ধরে তারা আলামত কি হ্যাঁ আলাপত হলে আত্মা যদি সালাম না করা হয় কত বড় আমি একটা মুরগি মানুষ আমার কোনো মূল্যায়ন করলো অথচ আল্লাহ রসুল তো আগে খেলার দিতেন আপনি কেন তো খেলার অপেক্ষা করবেন তারপর আপনি নিজের মুখে কি খুব দামি মানুষ আপনি যখন দামি মানুষ তাহলে আপনি আগে দিবেন কেন আল্লাহ রসুল তো সবচেয়ে দামি মানুষ দিলেন কিন্তু বাচ্চাদের তো আগে খেলাম আমাদের দাম ধরলাম খেলার দিতেও কষ্ট হয় সালাম দিতে অপমান লাগে আল্লাহ রসুল সবচেয়ে দামি মানুষ আর একদিকে নিজের বকরি বকরির দুধ নিজে দোয়া তাতে তিনি কোনো মান হানি মনে করতেন প্রকৃত হ্যান্ডেল ফিরে গেছে নিজে সেলাই করতেছেন বাইরে বলতে হা দুনু জগতের সর্দার স্যান্ডেল সেলাই করতে তার কাছে সরম মনে হয় সেই জামানার সর্বনিম্ন বাহন ছিল গাধা আমাদের জামানার সর্বনিম্ন বাহন হল রিক্সা ওই জামানায় সর্বনিম্ন খাওয়ার ছিল গাধা আল্লাহ রাজার খাওয়া হয় দাওয়াতের কাজ একটা অসুস্থ হয়ে গেলে আর দিকে আসবে দিলে কোনো ক্ষেত্রে হয়েছে একসাথে দুটোই অসুস্থ কিন্তু দাওয়াত বন্ধ রাখেন নাই দাদার খাওয়া হয়ে চলে গেছে তুমি স্মরণ বোধ করেন নাই তবে গোজাহারের সর্দার আমি ওর দাদার খাওয়া হয়ে চলে একদিকে এত দামি আর একদিকে দুটা ঝুলাই করতে সবার বাইরে বিবির সাথে টুপি তৈরি করতে নিজের বাজার নিজে করে আছে সবার বাইরে নিজের বাজার নিজে বহন করে আছে আমাদের অনেক একটা বাজারে ব্যাগ আনতে সরব লাগে আমি এত ভালো মানুষ আমি খালা ব্যাগ নিয়ে তেমনি আর হাঁটতে হাঁটতে যাই মানুষকে কি বলবো কিছুই বলবো না তাই বলবো খাবার দায় হয়ে গেল কিছু দায় হয়ে গেল এটা আমার গন্তব্য করবে এগুলো নষ্টের ধোকা নষ্টের ধোকা বলেন তোমরা দাম ঠিক করো আর বেশি দাম ঠিক করো তো তোমাদের অহংকারের প্রমাণ তিনি বলেন দাম তো ঠিক করছে না রসুনের সুন্দর অনুসরণ রসুল আল্লাহ ঠিক করবে তুমি ঠিক করলে রসুনের সুন্দর দাম ভিতরে যত বেশি থাকবে রসুলের অনুসরণ এই সুন্নতের মধ্যে ফরজ ওয়াজের সুন্নত উৎসাহ ফরজ এখানে সুন্নত অর্থ হল রসুলের আদর্শ তিনি আল্লাহ থেকে জানতেন ওটাকে এক কথায় সুন্নত বলা হয় সেই সুন্নতের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে হ্যাঁ সুন্নত আছে মুস্তাদ আছে এই সুন্নতের মধ্যে ইমান আছে ইবাদত আছে হ্যাঁ আল্লাহ বিজেক আছে বান্দার হক আছে আত্মশুদ্ধি আছে সব আছে এই আমার সাহেব বলতেন এইটা দিয়ে তোমার দাম ঠিক করা হবে তুমি যদি ইংরেজি শিক্ষার সমাজ দিয়ে দাম ঠিক করো আহমকের মধ্যে আছে তোমার কাছে সনদ আছে হ্যাঁ বিদেশে অনেক সনদ আছে এইটা দিয়ে নিজে দাম ঠিক করো তুমি বুকার সঙ্গে করছো ওটা আল্লাহর কাছে এক বিন্দু বিসর্গ ওই খরচের কোনো দাম নেই কোনো দাম নেই বড় বড় খরচ আছে তুমি আস্তে জানো তোমার তোমার হাতে আছে আমার নিজে গর্বিত আমার কাছে কিছুই আছে সেটা আপনাকে যে উদ্দেশ্যে এখানে পাঠানো সে কাজের জন্য পাঠানো হয়েছে সেই কাজের ব্যাপারে আপনাদের ডিগ্রিগুলো একদম ফোলানা বেকার ষোলোয়ালা মিস্ত্রির একটা কথা আছে ষোলোয়ালা মিস্ত্রি যার কাছে ডিগ্রি আছে কিন্তু সোরা তো ওই কথাটা তার ব্যাপারে পর্যন্ত যে আপনার ষোলোয়ালা মিস্ত্রি হয়ে ওরা পুরা জিন্দিগি তাদের হবে দিয়ে এই শূন্যতার অনুসরণ দিয়ে মূল্যায়ন এই জন্য বলেন সুন্দর থেকে প্রত্যেকটা কাজের সুন্দর থেকে এই ব্যাপারে সুন্দর আর একলাম পাখিদের এখন দুই কাজল না হলে উঠতে পারে না আমাদের আমল গুলো দুটা কাজল না হলে আল্লাহ পর্যন্ত করতে পারে একটা সুন্দর একটা একলাম সুন্নত মানে আমলটা মাসালা অনুযায়ী হওয়া সুন্নত মানে কি আমলটা শরিয়াটার মাসালা অনুযায়ী হওয়া আর এখলাস মানে ওটা আল্লাহর জন্য করা ওর দ্বারা দুনিয়ার কোন সুনাম সুখ্যাতি মানুষের অন্তরে প্রভাব বিস্তার করা ইত্যাদি ইত্যাদি এইরকম কোন নিজের ইচ্ছা করে না করা আসবে ওই ধরনের গলত নিজের অন্তরের মধ্যে আসবে কিন্তু আপনি ওদেরকে পাত্তা দিবেন না সেক্ষেত্রে ওগুলো আপনার অন্তরে আসলে কোনো ক্ষতি হবে আপনি ইচ্ছা করে নিয়োগ করবেন আল্লাহর জন্য করবেন হজ কেন করলাম আল্লাহর জন্য করলাম যত অসমাসা আসবে খেয়াল হ্যাঁ, আসবে এখন তুমি বাড়ি ফিরলে তোমাকে হাদিসা বলা হবে আল হাত আল হাত বলা হবে এগুলো আসবে অন্তত বহুত বড় শয়তান শয়তানের চেয়ে বড় শয়তান কারণ শয়তান থেকে তোমরা বলছিল মানে আর একটা জিনিস ছিল না শয়তান থেকে তোমরা বললো আল্লাহ হুকুম পাওয়ার বড় চিন্তা করলো না যে আর একটা ইংলিশ ছিল ওই ইংলিশে এই ইংলিশে ঢোকা দিতে না ওই ইংলিশের লোক ওই ইংলিশের লক্ষ্য ওকে ধোকা ওই লক্ষ্য আপনার আমার সাথে আসবে বড় ফ্যাশন ওই ফ্যাশন এগুলো বলবে কিন্তু এগুলো পাত্তা আমি ওই জন্য বলবো আমি আল্লাহর জন্য বলবো এই দুটা জিনিস লাগবে লাগবে এবং শরীয়তের মাসালা অনুযায়ী হইতে হবে এর কোন একটা বাদ গেলে ওটা আল্লাহ পর্যন্ত করতে করবে না যে কোন বাদত হক করলেন হ্যাঁ বস্তিক বানাই দিলেন আশা বানাই দিলেন জনকল্যাণমূলক অনেক কিছু করে দিলেন নিয়ে যদি হয় মানুষ বাবা দিবে সামনে মিশ্রণে ভোট বেশি পাবে এই জন্য করলেন এক দারবার পাবো এর জন্য একটা হাতি আপনার শুনছেন বারবার বারবার শুনেছেন তিনজন মানুষকে দিয়ে আল্লাহ তালা যার জাহান্নাম উদ্বোধন করছে তিনজন মুসলমান তিনজন সারা জীবন দিনের পথে ছিল সারা জীবন দিনের পথে ছিল এদের থেকে আল্লাহ তালা যার জাহান্নাম উদ্বোধন করছে এটা কি লোক ছিল একজন তো জেহাদ করতে করতে শহীদ হয়ে গেল জেহাদ করতে করতে কি হয়েছে আপনার আমার ভাষায় শহীদ হয়েছে আসলে শহীদ হয় শহীদ তো হয় তারা কি এবার জাহান্না উদ্বোধন করবে কেন তার নিয়ে ঠিক না থাকায় নিয়ে ঠিক না থাকায় আপনি আমি তারা শহীদ মনে করতেছি আসলে আল্লাহ কথা কি হয় নাই তাদেরকে করে আর একদম আমাদের মতো জবরদস্ত আলেন কোরআন কিতাব পড়াইছে আর মানুষদেরকে আল্লাহ দিনের কথা শুনেছে আল্লাহ জীবন এখান থেকে আল্লাহ জাহান্নাম শুরু করছে কেন তার নিয়ে ছিল এগুলো তারা আমাকে মানুষ বড় বুজুর্গ মনে করবে আল্লাহ আল্লাহ মনে করবে হাদিয়া তোহফা পেশ করবে নিয়ে এক লাখ নেই মানে আল্লাহর জন্য করা দুনিয়ার কোনো স্বার্থ নেই মানুষের অন্তরে প্রভাব বিস্তার করা এটা বিলকুল উদ্দেশ্য না মানুষ ভক্ত হবে আজি এত অভাব দিলে কঠিন কালে সে নিয়ে করে না এখানে এটার ওই নিয়ে করলে লাখ নেই রিয়া হয়ে গেল তো চলে গেল তৃতীয় ওই ব্যক্তিকে বহু বড় দানবী ছিল সমস্ত জায়গায় সে দান করছে শরিয়াতে যেখানে যেখানে দায় করতে বলছে সব জায়গায় দায় করছে কিন্তু উদ্দেশ্য ছিল মানুষ আমাকে হাতের চাই নজরে এই জামানোর হাতের চাই আল্লাহ তালা গরুকে ফেলে দিল তিনুটা লোক ইমানদার ছিল সারা জীবন দিনের পথে ছিল কিন্তু তাদের আমলের ভিতরে এক লাভ ছিল আল্লাহ সন্তোষের নিয়োগ ছিল না দুনিয়া নিয়োগ ছিল দুনিয়ার সুনাম চোখের তাদের ইসলাম আমার মাঠে হয়ে গেল তাদেরকে যে আল্লাহ তালা জাহান্নাম শুরু করলেন আল্লাহ আমাদের যোগাযোগ করতে দেখা গেল এখলাস না থাকলে দুই নম্বর শরীরের মশলা যদি না থাকে একই তখনও বন্ধ হয়ে যাবে মশলা অনুযায়ী করলেন যেমন আপনি সব দিন আসরের আগে চার হাজার সুন্দর পড়ে ভালো একদিন আপনি পড়তে পারবেন এমন টাইমে আসতেন আমার ছাড়াই আপনার মনে খুব দুঃখ দিয়ে এটা ছুটে গেল আপনি এটা কাপড়া দেওয়ার জন্য কি করলেন বাড়ি রে করোনা জানলা বন্ধ করে চার টাকাতে জায়গায় বিশ টাকা কম আসরের নামাজ পড়ে বাড়ি দেয় কিন্তু টাইম কত করতে পারে নাই টাইম কত করতে পারে নাই আমাদেরকে কাপড়া করার জন্য বেশি করতে হবে হ্যাঁ বিশ টাকা পড়লে কেউ দেখতে পারে না তখন রান্না বন্ধ তাহলে এখানে এক লাখ তো যার তার অন্য কোন উদ্দেশ্য না কিন্তু লোক দেখানোর উদ্দেশ্য হয়তো দরজা জানালা বন্ধ করার একটু প্রয়োজন এখলাস আছে কাউকে দেখাতে চায় না এখলাসের কোনো অভাব নেই তাদেরকে কিন্তু কথা হলো তার আমলটা মাসালা অনুযায়ী হয় নাই তরিকা অনুযায়ী হয় নাই এই জন্য এই বিশ্বাস নামাজে পড়লো সব হবে না তার আমল নামায় গুণা লেখা হবে আল্লাহ নৈপত্য পারবে না আল্লাহ থেকে সুলক্ষ পাবে আল্লাহ হাবিব বারবার বলে গেছেন আসলের খরচ করার পরে আর কোন নকল পাওয়া যায় তিনি বলে গেছেন বহু হাতির শাস্ত্রে বিচার করে যে উমরি কাজা করতে পারেন উমরি কাজা করতে পারেন নকল করা পারমিশন তিনি দেন মানা করে গেছেন মানা করা আপনি কেন বললেন তাহলে রসুলের সুন্দরের পরিস্থিতি হবে আছে আগে উদাহরণ দিচ্ছি ওই যে তিনজনকে যান করা ধরল তাদের কিন্তু মাথায় অনুযায়ী হয়েছে সুন্দর তরিকা হয়েছে এখলাস ছিল না বোঝাতে গেছি আর এই লোকটা উল্টা এর কি আছে এখলাস আছে কিন্তু কি নেই নেই সুন্দর নেই বাকি আল্লাহ মাফ না করে দেখতে এই জন্য আমি আরেকদিন আপনাদেরকে বলেছিলাম যে সকালে সজলের নামাজ পড়ে পাঁচটা মিনিট আমরা একটু মৌতের মোড়া করা করলাম মৌতের মোড়া করা ধরে নিলেন আমার একটা কালে সত্তা কথা সব শান্তি গোসলের ইন্তজাম হয়েছে কাপড় করানো হয়েছে জানাজা করানো হইল কানতে করে কবর দিকে নিচ্ছে এই আমার টাকা ডাইনিটাতে রাখা হলো এই বাচ্চার চালি দেওয়া হয়েছে এখন মিনহা ফালাক না বলে বাঁধি দেওয়া হয়েছে সবাই চলে এইগুলো কি চিন্তা একা এই দু এক মিনিট লাগে তারপরে গোয়া করতে আল্লাহ আমি গোয়া পর্যন্ত যা করবো সাত যেন আমার এই মুহূর্তে পরের জিন্দিগি পড়তে হয় উপকারী হয় এবং পরকালের জিন্দিগিতে ক্ষতিকর না হয় ক্ষতিকর হয় এমন কোন চাকরি আমি না করি আল্লাহ আমাদের তৌফিক করে ওই মোরাকাবাটা করে ওই ধ্যানটা করে এই গোয়াটা করে আপনি কাজে নেমে যাবেন আপনার যে কোনো কাজে নেমে যাবেন নেমে যাই পাবেন ওখানে মিলাই দেখবেন যেমন এক লাভ আর শূন্য থাকতে দেবেন যা করবে ইবাদত করলে এই দুই দিন করতে হ্যাঁ হালাল রিজিকের করলে লাভ এবং রসুলের সুন্দর থাকে আদায় করতেছি দিদির আদায় করতেছি ছেলে মেয়ের হক আদায় করতেছি ওই দুই মিনিট আসতে এটা বারবার মিলাই থাকে যা করবো এই দুই সুন্দর আছে কিনা এক লাভ আছে কিনা এটা প্রত্যেকটা কাজ ব্যবসায় দোকানে বসে আছে হ্যাঁ? আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ অর্জন করো আমি সেই জন্য প্রতিপত্তি হয়ে যায় সম্মান পাওয়া যাবে এই জন্য আল্লাহ আল্লাহ আল্লাহ রসুল দায়িত্ব দিতে তাই বলছি এবং আল্লাহ রসুল যেভাবে ব্যবসা করতে ওইভাবে ব্যবসা আমার মালে কোন চোর টুটি থাকলে ওটা দেখাই দিবা আগে এই ত্রুটি আছে এই জন্য দাম কম হবে যেটা লুকাইব লুকাইলে আমার ব্যবস্থা হারাম হয়ে গেল হারাম হয়ে গেল মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বলবো না হ্যাঁ পাম অয়েলকে হ্যাঁ, পাম নারাই বলবো এইভাবে আমি খেয়াল করবো দেখলাম এবং সুন্দর সারাদিনে কালী করতে থাকবে এলে মতো আর শোয়ার সময় দুই তিন মিনিট চিন্তা করবো সারা চিন্তা করলাম হ্যাঁ এর মধ্যে ভুল কি কি করবে ভুলগুলো তারা শুরু খুঁজে বের করে এই এটা আমার ভুল হয়ে গেছে বাকিগুলো ঠিক আলহামদুলিল্লাহ বাকিগুলো যেন ঠিক হয়েছে এর জন্য আল্লাহ সকল আদায় করবো আর যে কটা ভুল হয়েছে ওই কটার জন্য মনে মনে লজ্জিত হবো আল্লাহ কাছে মাপ চেয়ে নিব তারপর ঘুমাইব ওইগুলোর জন্য সফল দেব ভুলগুলোর জন্য কি করব নাচতেইব অনুতপ্ত হইব হয়ে ঘুমাইবে দোয়া করে এই ঘুমের মধ্যে আল্লাহ আমাকে নিয়েও যায় তাহলে একটু প্রস্তুতি নিয়ে গেলাম অপ্রস্তুত গেলাম না মৃত্যুর সময় তো আল্লাহর সাথে লেনদেন আসে লেনদেন আসে কেমনি ক্লিয়ার ভালো কাজ করছে এই জন্য আল্লাহ সফলতাই করছে আর যে কটা বন্ধ করছে এজন্য তবা করে নিচ্ছে আল্লাহ কাছে তবা করে নিচ্ছে তো তার তো মহামালা সব লেনদেন ক্লিয়ার এখন দেশে চলে গেল ওই রাত্রে চলে যায় সে ঘুমের মধ্যে মরে গেল তাই হাসপাতালে বিক্রিতে মরে গেল জেলে মরে যায় প্রস্তুতি নিয়ে মারা গেল অপ্রস্তুত অবস্থায় মারা গেল তো আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে প্রত্যেকটা দিন গেল প্রস্তুতি নিয়ে طلع صوت الدخلة وآخر دعوانا أن الحمد لله رب العالمين